পরিপূর্ণ পরিপূর্ণদায়ী জঙ্গল নয় ছায়াবিথে শামীমের বাবা মা ইদানিং খুব টেনশন করছেন কারণটা অবশ্যই স্বামী আপনারা ভাববেন না যে স্বামী বোধহয় মাদকের অন্ধকার জগতে পা বাড়িয়েছে না না টেন্ডার তো নেই ওর মতো ভদ্র ছেলে আপনাদের হারিকেন দিয়েও খুঁজতে হবে আগের বাবা মায়ের অবশ্য সন্তান প্রেম প্রীতি করলে কষ্ট পেতেন স্বামী মুসবরেও নেই জাহাঙ্গীরনগরে আন্তর্জাতিক সম্পর্ক হিসেবে বিভাগে ফার্স্ট ক্লাস সেকেন্ডে বিসিএসের ভাইভাতে টিকেছে অ্যাডমিনে তাহলে আবার বাবা মায়ের চিন্তা কেন আমিও তো তাই বলি বাবা মায়ের চিন্তা আপনারা কি বুঝবেন গো কোথায় ছেলে ম্যাজিস্ট্রেট হচ্ছে বিয়ে শাদি করবে এখন কি এসবের বয়স বুড়ো মানুষের মতো বুক পর্যন্ত দাড়ি পায়জামা পাঞ্জাবি তার উপর দেশের যা অবস্থা দাঁড়িওয়ালা ছেলে বিয়ে বা করবে কে ওর বাবা অবশ্য দাঁড়িয়ে আছে ওনার কথা হলো ঠিক আছে এখন না পোস্টিংটা হোক বিয়েটা সেরে ফেলো তারপরও সব হবে ভালো শামীম কিছু বলে না মা তো একদিন কেঁদেই ফেললেন পেপার পত্রিকা পড়লে মন তো আর মানে না একমাত্র ছেলে নিজেরা বলে যখন কাজ হলো না তখন আত্মীয় স্বজনরাও চেষ্টা শুরু করলো আজ বড় মামার বাসায় শামীমের দাওয়াত দুপুরে স্বামীম খুব ভালো করেই জানে দাওয়াত তার উদ্দেশ্যমূলক স্বামীম ছোটোবেলা থেকে ওর বড় মামার খুব ভক্ত বড় মামা বাগলির মতো ওকে বাবজান বলে ডাকে স্বামী মেয়ে দুর্বলতা সুযোগ নিয়ে যদি কিছু কাজ হয় কেমন আছিস বাবজান জি মামা আলহামদুলিল্লাহ আরে সাইফুল যে কবে এসেছিস বাসায় জানালি না তো সাইফুল্লাহ মেয়ের মামাতো ভাই এক বছরের ছোট বড় ওরা বন্ধুরই মতো খুলনায় থাকে কুয়েটে পড়ে আজ সকালেই এসেছে শুন এসে শুনলাম তুই দুপুরে খাবি তাই আর ফোন দিলাম না তোকে তো চেনাই যাচ্ছে না রে স্বামী সাইফ তোর মায়ের সাথে মায়ের কাছে শুনে আয় তো খাবার হতে কতক্ষণ শুনছি আবু মা বলল তোরা গল্প গুজব কর হলে আমি ডেকে নেব হুম তো বাপজান কেমন আছেন পোস্টিং কবে এ তো মামা এই মাসেই দিয়ে দেবে শুনেছি কখন কবে যে দেয় রে তোকে কিছু কথা বলি স্বামী পুরো কথা বলেই আবার শোনার প্রস্তুতি নেই তোর বাবা মায়ের একমাত্র ছেলে তুই তাদের বড় স্বপ্নই তুই পূরণ করেছিস এখন দেখে শুনে একটা বিয়ে দিয়ে যেতে পারলে তাদের শান্তি কিন্তু তারা তো এখন তোর কারণে কষ্ট পাচ্ছে ভাবছেন বল বাবা মাকে কষ্ট দেয়া এটা কোন হাদিসে আছে দাঁড়িয়ে যে রেখিস রেখেছিস ভালো ফ্যামিলির মেয়েরা তো বিয়েতে রাজি হবে না আরও এখন দিনকাল যা এসেছে কবে আবার সন্দেহে পড়ে গ্রেফতার না হয়ে যাস যা শ্রীবাদ এটাই তো এখন সবচেয়ে বড় সমস্যা তাছাড়া দাড়ি রাখা তো সুন্নত সুন্নত ছাড়লে তো আর গুণা হবে না কিন্তু ফুপা ফুপি যে প্যারেশান হচ্ছেন এতে কিন্তু তোর গুণা হচ্ছে সাইফুল্লার বাবার কথায় সাই দিল আরেকটা জিনিস শোনায় তোকে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ছিলেন দেখতে খুবই কষ্টি চোপড়া ভাঙ্গা একটা ছোট বাচ্চা মেয়ে তাকে একবার চিঠি লিখেছিল মিস্টার প্রেসিডেন্ট আপনি দাড়ি রেখে দিন তাহলে সুন্দর লাগবে উনি রেখে দিলেন যারা হ্যাংলা পাতলা দাঁড়িয়ে রাখতে ভালো লাগে সুন্দর চেহারার লোক দাঁড়িয়ে রেখে সৌন্দর্য ডাকবে কেন তুই আমাদের কথা শুনবে বা আমার কিছু কথা ছিল মামা খানিক কেসে লম্বা বয়নের প্রস্তুতি নেই স্বামী প্রথমত মামা দাড়ি রাখা সুন্নত নয় ওয়াজিব এক নম্বর নোট হুজুর সাল্লাহ আলাইসাল্লামের সাথে পারস্য সম্রাটের দুজন দূত দেখা করতে এলো তাদের গুফ ছিল বড় দাড়ি কামান নবী সাল্লাহ আলাইসাল্লাম বিরক্তির সাথে জিজ্ঞাসা তোমাদের এরকম করতে কে বলেছে জবাব এলো আমাদের রব বলেছে মানে পারস্য সম্রাট কিসরা তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আর আমাদের আমার রব আমাকে বলেছেন যেন আমি দাড়ি লম্বা আর গুফ ছোটো রাখি নোট নম্বর দুই মানে দাঁড়িয়ে রাখা আল্লাহরি হুকুম মানে ওয়াজিব নোট নম্বর তিন শুনেছি এক মুষ্টির চেয়ে দাঁড়িয়ে ছোটো করে হারাম কবিরা গুণা তওবা ছাড়া মাফ হয় না চার নম্বর নোট পিতামাতা যখন আল্লাহর হুকুমের বিপরীত হুকুম করে করেন তখন পিতামাতাকে মানা যাবে না নোট নাম্বার পাঁচ এক নম্বর নোট নুরানি চেহারা দাড়ির তাত্ত্বিক বিশ্লেষণ মুফতি ইমরান বিন ইলিয়াস জামিয়া ইসলামিয়া দারুল ইসলাম মিরপুর এক পৃষ্ঠ পঞ্চান্ন দেখুন হস্তক্ষেপ হস্তক্ষেপ পূর্ণ দাঁড়িয়ে রাখা ওয়াজিব শাইকুল হাদিস মাওলানা জাকারিয়া কান্দলবি মাদানী রহিমুল্লাহ তাহকিক শায়েক আল্লাহ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহিমুল্লাহ ইবনে জারির আত্মাবারি ইবনে সাদ সরি দুই নম্বর নোট ইবনে জারির আত্মাবারি ইবনে সাদ ও ইবনে বিশ্রাম কর্তৃক নথিকৃত আল আলবানি আল হাসান বলছেন আল আলবানি এক হাসান বলছেন একে হাসান বলেছেন দেখুন আল গাজালি ফিখুসিরা তিনশো উনষাট পৃষ্ঠা এবং আল বিদায়া ও নিহায়া দ্বিতীয় খণ্ড চারশো উনষাট পৃষ্ঠা থেকে চারশো ষাট পৃষ্ঠা তিন নম্বর নোট আল্লাহ ও রসুল সাল্লাহ আলাইসাল্লামের সরাসরি আদেশ দ্বারা বাজিব বুকিং সাব্যস্ত হয় নুরানি চেহারা দাঁড়িয়ে তাত্ত্বিক বিশ্লেষণ মুফতি ইমরান বিন ইলিয়াস পৃষ্ঠা ছাপ্পান্ন এবং হস্তক্ষেপ মুক্ত দাঁড়িয়ে রাখা ওয়াজিব সাইকুল হাদিস মৌলানা কা জাকারিয়া কান্দুলবি মাদানী রহমুল্লাহ তাহাকিক শায়েক আল্লামা আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহিমুল্লাহ পৃষ্ঠা নম্বর একুশ চার নম্বরের রেফারেন্স দ্বিতীয় আচ্ছা, আচ্ছা, পাঁচ নম্বরের রেফারেন্স হচ্ছে ফতুয়া সম্ভবত ইসলাম কিউএ থেকে চারশো তেত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে three five nine two zero পরবর্তী পৃষ্ঠা থেকে ওয়াজিব নাকি তা তো জানতাম না দ্বিতীয় আলেমদের মুখে শুনেছি একবার খুন করলে একটাই খুনের গুণা লেখা হয় যতক্ষণ জিনা হচ্ছে ততক্ষণে জিনার গুণা লেখা হয় খুন আর জিনার গুণা তো অবশ্যই দাড়ি কাটার চেয়ে বড় তবে দাড়ি কাটার গুণাটা এরকম কেউ যদি দাড়ি কামিয়ে ফেলে বা এক মুষ্টির চেয়ে ছোটো করে ফেলে যতদিন তা বড় হয়ে এক মুষ্টি পরিমাণ না হবে ততদিন গুণা লেখা হতেই থাকবে কন্টিনিউয়াস গুণা গুণাহে জাহারিয়া ছয় নম্বর নোট আর বিপরীতে যদি কেউ দাঁড়িয়ে রাখে তার নেকি লেখা হতেই থাকে যদিও সে তখন আমল করছে না অবশ্য স্টাইল আর ফ্যাশনের জন্য আমরা কী পরিমাণ গুণার কাম আর কী বিপুল সব থেকে বঞ্চিত হই দেখেছো মামা বলিস কি রে জি মামা একটা ঘটনা বলি হুজুর সাল্লাহ আলাইসাল্লাম যখন উফাত হয়েছেন মদিনার মেয়েরা গেল আম্মাজান আয়েশা রাজিউল্লাহ আনহায়ের কাছে আমাদের নবী দেখতে কেমন ছিলেন আম্মাজান এই ঘটনাটা মনে আছে না মা ওই যে মিশরের ফার্স্ট লেডি জুলাইখার প্রেমে পড়ে গেলেন হবি ইউসুফ আলাহিসাল্লাম ইউসুফ আলাহিসাল্লামকে আল্লাহ তালা সবচেয়ে সুন্দর করে বানিয়েছিলেন ছয় নম্বর নোট থেকে দাড়ি কর্তনকারী সালাত আদায় সিয়াম পালন হজ উমরা ইত্যাদি যাবতীয় বিপদের সময় এমনকি ঘুমানো খাওয়া দাওয়া ইত্যাদি সময়ও পাপে লিপ্ত থাকে সে পাপ করতে ইচ্ছে করুক বা না করুক দাড়ি কাটা বিরতিহীন পাপ কাজের কাম হতে সে সর্বদা পাকড়ে নিমজ্জিত থাকে সূত্র হস্তক্ষেপ মুক্ত পূর্ণ দাঁড়িয়ে রাখা ওয়াজিব শাইকুল হাদিস মাওলানা জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাই তাহকিব শায়েখ আল্লামা আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন আস পৃষ্ঠপনের ভূমিকা পরবৃষ্টি পৃষ্ঠা থেকে ওনার বংশধররা লেবাননের অধিবাসী তাহিদ নামে আমার এক ফ্রেন্ড আছে আবুধাবিতে ওর ক্লাসমেট কিছু ছিল লেবানিস ও বলে দোস্ত লেবানিস ছেলেগুলো দেখলে মাথা নষ্ট এত সুন্দর মেয়েগুলোর কথা বাদে দিলাম তো জুলাইখা যখন প্রেমে পড়েই গেল তখন তার বান্ধবী ছি ছি করতে লাগলো জুলাইখার রুচি এত খারাপ যে শেষ পর্যন্ত দাসের প্রেমে এই কানাঘোষা যখন ফার্স্ট লেডির কানে যান তখন সে একটা পার্টির আয়োজন করলো বান্ধবীদের নিয়ে তারা তোদের আজ দেখাবো আমি কার প্রেমে মজেছি দস্তরখানে বসিয়ে সবাইকে একটা করে আপেল আর একটা করে ছুঁড়ে দিল আর বলল আমি যখন বলবো তখন আপেলটা কাটবে তুমি অতপর জুলাইখা ইউসুফ আলাইসাল্লামকে বলল রুমে ঢুকবে আর বান্ধবীদেরকে বলল ফল কাটতে অপলক হয়ে ইউসুফ আলাইসাল্লামের সৌন্দর্য দেখতে দেখতে আপেল কাটতে গিয়ে নিজেরাই নিজেদের হাট কেটে ফেলল কোরআনেই আছে সুরা ইউসুফ বারো নম্বর সুরা একত্রিশ থেকে তেত্রিশ নম্বর আয়াত মাশাল্লাহ তো আম্মাজান আয়েশা রাজিয়াল্লাহানা বললেন তোমরা তো পুরাণ ইউসুফ আলাইসাল্লামের ঘটনা পড়েছ মিশরের মেয়েরা তাকে দেখে হাত কেটে ফেলেছিল ও মদিনার মেয়েরা তোমরা যদি তোমাদের নবীকে দেখতে তাহলে তোমরা তোমাদের গলা কেটে ফিরতে আট নম্বর খণ্ড আট নম্বর নোট আমার প্রশ্ন মামা নবী কি এত সুন্দর দাড়ি সহ নাকি দাড়ি ছাড়া দাড়ি সহ হয়তো আরেকটা হাদিস আছে জাফির জাদিল থেকে তিনি বলেন আমি একবার লা লাল লাহুল্লাহ মানে চা চাদর গু আচ্ছা আমি একবার লাল হুল্লাহ মানে চাদর লুঙ্গি পরিহিত অবস্থায় রসুল সাল্লাহ আলাইসাল্লামকে এক পূর্ণিমা রাত্রির চাঁদ দেখি অতপর আমি একবার তার দিকে আরেকবার তার চাঁদের দিকে তাকি দেখতে থাকি যে কে বেশি সুন্দর আমার মনে হলো তিনি সুন্দর চাঁদের চেয়ে বেশি সুন্দর রেফারেন্স নাম্বার নয় বলতো সাইফুল্লাহ চাঁদের চেয়ে সুন্দর আমাদের নবী দাড়ি সহ নাকি দাড়ি ছাড়া নোট সাত নোট আট খুতবাতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহিমহল্লাহ কারি তৈয়ব সাহেব রহিমুল্লাহ ছিলেন দারুল দেবন্দ সাবেক অধ্যক্ষ নয় নম্বর নোট হচ্ছে সামায়াল তিমিজি ইসলামিক ফাউন্ডেশন প্রথম অধ্যায় আদিস নম্বর দশ পরবর্তী জায়গায় ফিরে আসি আমরা অবভিয়াসলি দাড়ি সহ মামা দাড়ি সৌন্দর্য ঢাকে না সৌন্দর্য বাড়ায় সৃষ্টির দিকে তাকালে দেখবে সব পুরুষ প্রজাতিকে আল্লাহ আলাদা কিছু দিয়েছেন কারো কেশর কারো পেখম কারো জুটি কারো কুচ দূর থেকে দৃশ্যমান কিছু একটা এগুলো পুরুষের পুরুষালী ভাবের প্রতীক তাহলে বলেন মানুষের ক্ষেত্রে দৃশ্যমান কোনো জিনিসটা পুরুষের আছে মেয়েদের নেই বিজ্ঞানীরাও গবেষণা দেখিয়েছে দুই চোয়ালের মাঝের দূরত্ব পুরুষালী ভাবের ইন্ডিকেটর দাড়ি এই জিনিসটাকে বাড়িয়ে তোলে রিসার্চ পেপারের জন্য নোট বই পড়ে নেবেন আপনারা দশ নম্বর নোটে আছে সবচেয়ে বড় কথা নবীর সৌন্দর্য যে মেয়ের কাছে সুন্দর না সে মেয়েকে আমার আমারও দরকার আচ্ছা সবচেয়ে বড় কথা নবীর সৌন্দর্য যে মেয়ের কাছে সুন্দর না সে মেয়েকে আমার দরকার নেই নবীর চেহারা তো আল্লাহর কাছে এত প্রিয় যে এই চেহারার উসিলা না জানি হাসরের মাঠে কত মাফ হয়ে যাবে হ্যাঁ রে বাপচা আমিও কবে থেকে বাপসি রেখে দিব আর হয়ে ওঠে না শেখ আশরাফ আলী থানবি রহিমউল্লা এর একজন খলিফা উনিও আল্লাহর ওলি নাম হজরত আজিজুল হাসান মজ জু রহিমহুল্লা ওনাকে ওনার ছাত্ররা জিজ্ঞাসা করল উস্তাজ আল্লাহ যদি প্রশ্ন করে পান্দা কি নিয়ে তুমি আমার কাছে এসেছ আল্লাহর কাছে কোন আমল পেশ করবেন তিনি বললেন বাবারা নামাজও নামাজের সান মোতাবেক হয় নাই রোজাও রোজার সান অনুযায়ী হয় নাই এগুলো পেশ করলে যদি কবুল না হয় আমি বলবো আয় আল্লাহ আমি কিছুই নিয়ে আসতে পারিনি শুধু তোমার প্রিয় নবীর চেহারাটা সাথে করে নিয়ে এসেছি এখন যদি আপনার ইচ্ছে হয় এই চেহারাটাকে পুরানোর তাহলে পুরান আহ আমার চোখের পানি আসলে মৃত্যু কখন আসে তা তো বলা যায় না হয়তো আমার কাফনের কাপড় এখন এই মুহূর্তে দোকানে সাজানো আছে চলে এসেছে বাজারে এই মৃত্যুর সময় কমসে কম নবীর চেহারাটা নিয়ে যেতে চাই মামা আহা কত আফসুস ওই মুসলমানের সন্তানের জন্য নবীর উন্মত হয়েও যারা নবীর চেহারা নসিব না কিন্তু দাঁড়িয়ে রেখেও তো কত মানুষ খারাপ কাজ করে সাইফুল্লাহ সন্তুচ্ছ দাড়ি কতজন রাখে তার মধ্যে কতজন খারাপ আর দাড়ি কতজন রাখে না তার মধ্যে কতজন খারাপ বলো আর কে দাঁড়িয়ে রেখে খারাপ কাজ করলো তা কি আমার দেখার বিষয় তার হিসেব সে দিবে হয়তো সে পাপ কাজ ছাড়ার চেষ্টা করছে হয়তো এই খারাপ কাজ সত্ত্বেও আল্লাহ এই দিক ক্লিন শেভের জামানায় দাঁড়িয়ে রাখার কারণে মাফ করে দিবেন তাকে প্রশ্ন হলো আমি কি নিয়ে যাচ্ছি আর নর্মাল তো এটাই পুরো দাঁড়িয়ে যদি কেউ রেখে দেয় এই দাঁড়িয়ে তাকে অনেক খারাপ কাজ থেকে বাঁচায় যদি দাঁড়িয়ে রেখে ডিজে পার্টিতে নাচতে খারাপ লাগবে পাবলিক প্লেসে ধূমপান করতে খারাপ লাগবে স্টিচিং করতে পারবে না মেয়েদের দিকে বেহায়ার মতো জোর করে তাকাতে পারবে না সুন্নতি পোশাক পরলে আরও অনেক গুণা থেকে বাঁচতে পারবে সে যে যে বাঁচতে চায় আর যে গুণা থেকে বাঁচতে চায় না তার তো মক্কা শরীফ থেকেও গুণা হয়ে যাবে এই জন্যে আলেমরা বলে পকেট ঠিক থাকলে ভিতরে জিনিসও ঠিক থাকবে প্যাকেট ঠিক থাকলে ভিতরে জিনিসও ঠিক থাকবে হ্যাঁ হ্যাঁ দারুণ তো প্যাকেট ঠিক চানাচুর মচমচে কী বলো সাইফুল্লাহ মা আমি তো কবে থেকেই বলছি রেখে দাও আমার কথা তো শোনো শুনেছ জীবনে বড় মামি যে পেছনে কখন পিছনে ডাইনিংয়ের চেয়ারে বসে রয়েছে টেরি প্যান স্বামী আচ্ছা যাও গত পরশু এই জিলেট ভেক্টরটা কিনলাম তো এটা মাসখানেক ইউজ করে রেখে দেবেন দু মাস পর থেকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর আপনারা সবাই বর্তমান পরিস্থিতি নিয়ে ভয় পাচ্ছেন কেন যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের মধ্যে দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা লোক তো আমার চোখে পড়েনি প্যান্ট শার্ট পরা আর ক্লিন শেপ লোকেরাই তো বেশি মনে হয় আমার কাছে আসলে পরিপূর্ণ সুন্নতের মাধ্যমে হেফাজত যিনি হেফাজত করেন তিনি তার নবীর সুন্নতের মাঝে তা রেখে দিয়েছেন আর বিয়ে আমি যেরকম মেয়ে চাই সেরকম মেয়ে দাড়ি ছাড়া আমাকে বিয়ে করবে অনেক মেয়ে আছে নামাজ রোজা পর্দা করে কিন্তু দাড়িওয়ালা লোক বিয়ে করে নারীর চেহারাকে মহব্বত করে না দুঃখিত নবীর চেহারাকে মহব্বত করে না এই দাড়ি হলো গিয়ে মামা ফিল্টার এই ফিল্টার দিয়ে ওই মেয়েটাই আমার কাছে আসতে পারে যে আল্লাহকে ভালোবাসে আল্লাহর রাসুলকে ভালোবাসে আল্লাহর প্রতিটা হুকুম নবীর প্রতিটা সুন্নাতকে ভালোবাসে এবং শেষ পর্যন্ত আল্লাহ ও রাসুলের জন্য আমাকেও ভালোবাসবে আল্লাহ যার আল্লাহর নবীর মোহাম্মত শুক্রিয়া যার মনে আল্লাহর নবীর মোহাম্মত শুক্রিয়া নেই যাদের কাছে সে নেই তার মানে আমার তার মনে আমার জন্য মোহব্বত আর শুক্রিয়া কোথা থেকে আসবে আর আমার বাপ মাকে ভালোবাসা তো আর পরের কথা এজন্য আমার টেনশন করবেন না আব্বু আম্মুকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ শামীমের পোস্টিং এখন সুনামগঞ্জের বিশ্বপুরে সহকারী অফিসার ভূমি বিয়ে অবশ্য এখন হয়নি শামীম নিশ্চিত জানে সেই একজন ঠিক রেখেই করেই রাখা হয়েছে যে বিয়ে করবে না তাকে এই দাড়ি ছাড়া না থাকলে এ বিশ্ব চরাচরের কোনো এক দেশে কোনো এক জেলায় কোনো এক বাসায় সে থাকে নিশ্চয় প্রহর সে কোয়ার্টারের ছাদে উঠে স্বামীম সেই অদেখা প্রেয়সীকে বলে উগু মেয়ে কবে দেখব তোমাকে সুনামগঞ্জ জানো এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা পাহাড়ও আছে আছে জলরাশিও ও মেয়ে আল্লাহকে বলো না তাড়াতাড়ি আমাদেরকে মিলিয়ে দিতে আল্লাহ মাইনি জামিন হে একত্রকারী আমাদেরকে একত্র করে দাও মালিক আমি বড় মামার জিলেট ভেক্টর মামা ব্যবহার করেনি মামাকে এখন দাড়িতে যা সুন্দর লাগে এটা এখন সাইফুল্লাহ ব্যবহার করছে প্রতিদিন দুই তিনবার যে কোনো মূল্যে দাড়ি লাগাবেই আলহামদুলিল্লাহ এগারো নম্বর নোট হচ্ছে বারবার করলে দাড়ি গজায় কিনা তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় আলহামদুলিল্লাহ